الحمد لله رب العالمين الحمد لله الذي له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض إذا قضى أمرا فإنما يقول له كن فيكون والصلاة والسلام على خاتم النبيين أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وصحبه وذريته أجمعين وبعد কেন তোমরা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত গণতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে বেছে নিয়েছো আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছেন দান্দান মুবারক শহীদ করেছেন সাহবাইক রাম যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছেন আজকে তোমরা সেই দিন ইসলামকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত কুফরি মতবাদ গণতন্ত্রকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছ অথচ আল্লাহ সুবাহান হুয়াতালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম সুরায় আল ইমরান আল্লাহ তালা অন্যত্র আরও বলেন আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায় অন্য কোনো মতাদর্শ চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান এ মুসলিম জাতি আল্লাহ তালার স্পষ্ট ঘোষণার পরেও কিভাবে তোমরা গণতন্ত্র নামক কুফরি মতবাদকে তোমাদের জীবন ব্যবস্থা রূপে গ্রহণ করলে অথচ ইসলাম ও গণতন্ত্রের মাঝে রয়েছে দিন ও রাতের মতো পার্থক্য যেভাবে দিবস ও রজনী কখনো এক হতে পারে না ঠিক তেমনিভাবে ইসলাম ও গণতন্ত্র কখনো এক হতে পারে না যেভাবে আলো অন্ধকার কখনো এক হতে পারে না ঠিক তেমনিভাবে ইসলাম ও গণতন্ত্র কখনো এক হতে পারে না ইসলাম ও গণতন্ত্রের মাঝে রয়েছে অনেক মৌলিক পার্থক্য তার মধ্য থেকে কিছু মৌলিক পার্থক্য তুলে ধরা হলো সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম গণতন্ত্র আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণের নাম হলো ইসলাম গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের আবিষ্কৃত কুফরি মতবাদ আর ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা সুরা আল ইমরানের উনিশ নং আয়াতে ইরশাদ হচ্ছে ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলাম বলে ইন্নাল জামিয়া ও নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ এবং নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা সুরা বাকারা একশো পঁয়ষট্টি গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ ইসলাম বলে মালিকাল হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক সুরা আল রান ছাব্বিশ গণতন্ত্র বলে মানবরচিত সংবিধানেই রয়েছে মানবতার মুক্তি ইসলাম বলে কুল হুদা হে নবী আপনি বলুন আল্লাহ প্রদত্ত সংবিধানই রয়েছে মানবতার মুক্তি সুরা নাম একাত্তর গণতন্ত্র বলে government of the people by the people for the people অর্থ আইনি রচিত হবে জনগণ দ্বারা জনগণের পক্ষ থেকে জনগণের জন্য আর ইসলাম বলে government of the Allah by the ওয়াহি ফর দ্য পিপল অর্থ আইন রচিত হবে আল্লাহর পক্ষ থেকে আসবে ওয়াহির মাধ্যমে এবং প্রতিষ্ঠিত হবে জনগণের উপর গণতন্ত্রের বিচার ব্যবস্থা পরিচালিত হয় মানব রচিত সংবিধান দিয়ে আর ইসলামের বিচার ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআন দিয়ে হে মুসলিম ভাইরা বাংলাদেশ সংবিধানের প্রথম অনুচ্ছেদের সাতের খ ধারায় উল্লেখ আছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বলে বিবেচিত এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে এজন্যই তারা তাদের কুফরি সংবিধানের সাথে কোরআনের বিধান সামঞ্জস্যশীল না হওয়ার কারণে কোরআনে বর্ণিত পাঁচশো বিধান সংক্রান্ত আয়াতের সাড়ে তিনশো বিধানকে পরিবর্তন করেছে পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানা সুদকে হারাম করেছেন আল্লাহ তালা সুরায় বাকরার দুইশো পঁচাত্তর নং আয়তে ইরশাদ করেন ও রিবা আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম শুধু তাই নয় পবিত্র কোরআনের সুরায় বাকারার দুইশো আটাত্তর নং আয়তে সুদের কারবারে জড়িত থাকাকে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার সামিল বলে আখ্যায়িত করা হয়েছে ইরশাদ হচ্ছে ইয়া الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও ওহি মুসলিম জাতি আল্লাহ হুয়া হুয়াতালা সুদকে হারাম করলেন অথচ আমাদের দেশে সুদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেওয়া হয়েছে Bangladesh bank Sonali bank Rupali bank Grameen bank BRAC bank সহ সকল ব্যাংকেই সুদের জমজমাট কারবার চলছে আর সুদ ভিত্তিক অকুফরি অর্থ ব্যবস্থার কারণে দরিদ্র লোকেরা ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে আরও দারিদ্রতার দিকে ফিরে যাচ্ছে সুদের পাওনা পরিশোধ করতে গিয়ে পরিশেষে নিজের ভিটি যে মাটিটুকুও বিক্রি করতে হচ্ছে এই সুদ ভিত্তিক কুফরি অর্থ ব্যবস্থার কারণে এক শ্রেণীর মানুষ বিশাল বিশাল অট্টালিকায় বসবাস করছে আর এক শ্রেণীর মানুষদের ফুটপাতে ও বস্তিতেও ঠাই হচ্ছে না যদি বাংলাদেশের মানুষ এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তথা গণতান্ত্রিক কুফরি অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করত তাহলে এমনিতেই দারিদ্রতা বিমোচন হয়ে যেত অনুরূপভাবে আল্লাহ সুবহান হুয়াতালা ইফটিজিং প্রতিরোধে পবিত্র কোরআনে পর্দার বিধান দিয়েছেন সুরে আহজাবের তেত্রিশ নং আয়তে এর স্বাদ হচ্ছে ওয়াকর্নাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রুজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে আর জাহিলি যুগের মতো সৌন্দর্যতা প্রদর্শন করো না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নং আয়াতে আরো ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলো তারা যেন হিজাব পরিধান করে নেয় তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না তাদেরকে উত্তপ্ত করা হবে না ও মুসলিম জাতি আল্লাহ তালা ইতিজিং প্রতিরোধে নারীদের যাতে উত্তক্ত করা না হয় সেজন্য পর্দার বিধান দিলেন অথচ বাংলাদেশের কুফরি আদালত থেকে রায় দেয়া হলো পর্দার জন্য কাউকে বাধ্য বাধ্যবাধকতা করা যাবে না অনেক ভার্সিটি কলেজ থেকে নাস্তিক শিক্ষকেরা হিজাব পরার অপরাধে মা বোনদেরকে বের করে দিয়েছে এবং বিভিন্নভাবে অপমান করেছে ও মুসলমানেরা এটা হচ্ছে সেই দেশের অবস্থা যেই দেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বলে দাবি করে থাকি কি অথচ সে দেশের কলেজ ভার্সিটিতে হিজাব পরে যাওয়ার কারণে মা বোনদেরকে কলেজ ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে ও মুসলিমরা আজকে যদি আল্লাহ প্রদত্ত আইন হিজাব পরার ব্যাপারে বাধ্য বাধকতা থাকতো তাহলে এলাকার বখাটে ছেলেগুলো মহিলা কলেজের সামনে মা বোনদেরকে উত্তক্ত করার আশায় আর দাঁড়িয়ে থাকতো না আর অভিভাবকদেরকেও তার কন্যা সন্তানের ব্যাপারে এত চিন্তিত হতে হতো না এ তাগুত শাসকেরা আল্লাহর আইন আইনকে বাতিল করে ইফটিজিং প্রতিরোধের যতই চেষ্টা করুক না কেন কখনোই ইফটিজিং বন্ধ করতে পারবে না যদি আল্লাহ প্রদত্ত বিধান হিজাব পরিধান করাকে সবাই অভ্যাসে পরিণত করত তাহলে ইফটিজিং এমনিতেই বন্ধ হয়ে যেত অনুরূপভাবে সামাজিক শৃঙ্খলা ও মুসলিমদের অশ্লীলতা থেকে অশ্লীলতা থেকে দূরে রাখার জন্যে আল্লাহ সুবাহানহুয়ালা জিনা বেবিচারকে হারাম বলে ঘোষণা করেছেন সুরাই ইসরার বত্রিশ নং আয়তে ইরশাদ হয়েছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আর তোমরা বেবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ অন্য এক আয়তে আল্লাহ তালা জিনাবে বিচারের শাস্তির কথা ঘোষণা করেছেন সুরা নূরের দুই নং আয়তে উল্লেখ রয়েছে বেবিচারিনী ও বেবিচারী তাদের প্রত্যেককেই একশোটি করে ব্যত্যাঘাত করো যদি তারা অবিবাহিত হয় আর যদি তারা বিবাহিত হয় তাহলে মাটিতে অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপ করে তাদের মৃত্যুদণ্ড বাস্তবায়িত করো কিন্তু শত আফসোস বাংলাদেশের এই গণতান্ত্রিক শাসকেরা আল্লাহ সুবাহর এই স্পষ্ট বিধানটিকেও পরিবর্তন করে দিয়েছে শুধু পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি বরঞ্চ বাংলাদেশের বিভিন্ন ব্যবসাখানা ও পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিয়েছে শুধুমাত্র লাইসেন্স দিয়েই ক্ষান্ত হয়নি বরং তাদেরকে যৌন কর্মী বলে স্বীকৃতি দিয়েছে ও মুসলিম জাতি লজ্জার বিষয় যে বাংলাদেশের মতো পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দাবিদারদের দেশেও পতিতাবৃত্তি চলছে ও প্রতিটি রাতে এদেশের মাটিতে হাজারো জেনা ব্যবচার সংগঠিত হচ্ছে ও মুসলমানেরা আজকে যদি আল্লাহর দেয়া জেনাভি বিচারের শাস্তি বাস্তবায়িত থাকত তাহলে পত্রিকার পাতা খুললেই চোখে দর্শনের চিত্র ভেসে উঠত না প্রতিটি মা বোনকে তার সতীত্ব নিয়ে চিন্তিত হতে হতো না এবং ভিকারুন্নিসা স্কুলে মুসলিম মেয়েদের সম্ভ্রম হানি করে পরিমল দাসের মতো হিন্দু টিচাররা উল্লাস করতে পারত না পরিমলের মতো ধর্ষণকারীদের উপর যদি একবার আল্লাহর বিধান অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা তার দণ্ডবিধি বাস্তবায়ন করা হতো আর এই চিত্রটি স্যাটেলাইট চ্যানেলে সমগ্র বিশ্ব দেখত তাহলে আর কারো ধর্ষণের চিন্তাও মাথায় আসত বাংলার মাটিতে ধর্ষণ চিরতরে বন্ধ হয়ে যেত এবং মা বোনেরা তাদের সতীত্বের গ্রান্টি পেত অনুরূপভাবে আল্লাহ তালা চোরের বিচারের ক্ষেত্রে হাত কাটার বিধান দিলেন সুরায় মায়দার আটত্রিশ নং আয়তে উল্লেখ রয়েছে অর্থাৎ পুরুষ চোর ও নর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও ও মুসলিম জাতি আল্লাহ সুবহান চোরের হাত কাটার বিধান দিলেন অথচ গণতান্ত্রিক চোর বাটপাররা এমপি মন্ত্রীরা আল্লাহর আইনকে বর্বর আইন বলে বাতিল করার দুঃসাহস দেখালো ও মুসলমানেরা যদি আল্লাহ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 নির্ধারক তীর সমূহ নাপাক ও শয়তানের কর্ম সুতরাং তা তোমরা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও ও মুসলিম জাতি এটা হচ্ছে আল্লাহর বিধান অথচ আমাদের দেশের প্রচলিত আইনে বিশেষ বিশেষ ক্ষেত্রে মদের লাইসেন্স দিয়ে মদকে বৈধ করে দেওয়া হয়েছে মদকে হালাল করে দেওয়া হয়েছে মোরে রাস্তার মোড়ে মোড়ে স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে গোটা জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করা হয়েছে এবং হচ্ছে শিক্ষা চিরন্তন ও শিখা অনির্বাণের নামে মুসলিম জাতিকে অগ্নি পূজায় অভ্যস্ত করা হচ্ছে ও মুসলমানেরা এই সকল গণতান্ত্রিকরা ইসলামের আইনকে আল্লাহ প্রদত্ত দেয়া জীবন ব্যবস্থার আইনগুলোকে বর্বর আইন বলে সেকেলে হয়ে গেছে এ যুগে চলে না বলে সাড়ে তিন শত বিধানকে পরিবর্তন করলো আল্লাহ প্রদত্ত পাঁচ শত বিধানের সাড়ে তিন শত বিধানকে তারা বলল এগুলো এ যুগে চলে না এগুলো বর্বর আইন এগুলো সেকেলে হয়ে গেছে সুতরাং ওই মুসলিম জাতি যারা আল্লাহর আইনকে পরিবর্তন করার দুঃস সাহস দেখলো যারা আল্লাহর আইনকে পরিবর্তন করলো আল্লাহর আইনকে বাতিল বলে ঘোষণা করলো তারাই মুরতাদ হয়ে গেল কারণ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান বাদ্দালা দিন আহু ফাক্তুল হু যে তার দিনকে পরিবর্তন করলো তাকে হত্যা করো সুতরাং যে ব্যক্তি আজকে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআনকে বাদ দিয়ে মানব রচিত সংবিধানকে গ্রহণ করলো এবং আল্লাহর আইনকে বর্বর আইন বলে ঘোষণা ঘোষণা করল সে ব্যক্তি স্পষ্ট মুরতাদ হয়ে গেছে সুতরাং আসুন আমরা এই কাফের মুরতাদ রাষ্ট্রপ্রধানগুলোকে হত্যা করি এবং গণতন্ত্র নামক কুফরি মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে ইসলাম নামক আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি আর গণতন্ত্র নামক সহিংস কুফরি মতবাদকে বর্জন করতে পারি তাহলে থাকবে না আর কোনো খুন খারাপি ধর্ষিত হতে হবে না আর কোনো মা বোনকে এসিড দিয়ে দগ্ধ করা হবে না আর কোনো বোনের চেহারাকে মাদকের পিছনে পরে নষ্ট হবে না আর কোনো ভাইয়ের জীবন বন্ধ হয়ে যাবে সুদ ও ঘুষের জমজমাট কারবার প্রশাসনের সুচ্চ আসনগুলো থেকে অপসারণ করে দেয়া হবে ওই সকল দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকে যারা অন্যায়ভাবে জনগণের কোটি কোটি টাকা আত্মসাত করেছে সুতরাং ওই মুসলিম তরুণেরা আর এভারেস্ট বিজয় ও ক্রিকেটের মাঠে ছয় চার মারার স্বপ্ন নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজের যান মাল নিয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো যেভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তোমাদের পূর্বে পূর্বপুরুষ তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম সালাহুদ্দিন আয়ুবি খালিদ বিন ওয়ালিদরা তোমাদেরকে আবার শাহাদাতের শপথ নিয়ে এই গণতান্ত্রিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এবং কায়েম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ তালা আমাদের সকলকে দিন কায়েমের জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন